ধরো বাদামি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করো বিষয়টা হচ্ছে আপনারা জানেন ব্রিটিশ যখন এই ভারতবর্ষ দখল করেছিল ডক্টর উইলিয়াম হান্টারের নেতৃত্বে একদল গোয়েন্দা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিল তাদের কাজ ছিল আমরা ভারতবর্ষ দখল করেছি এই ভারত কিভাবে আমাদের দখলে থাকবে আমাদের ক্ষমতা কিভাবে স্থায়ী হবে আমাদের জন্য প্রতিবন্ধক কি আছে এগুলো চিহ্নিত করে রিপোর্ট তৈরি করা ডক্টর টামসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক তিনি লিখেছেন ডক্টর উইলিয়াম হান্টার গোটা ভারতবর্ষ এক বছর পর্যন্ত চষে বেরিয়েছেন এরপরে রিপোর্ট তৈরি করলেন এই ভারতবর্ষে ইংরেজদের জন্য হিন্দু কোনো সমস্যা নয় বৌদ্ধ কোনো সমস্যা নয় অন্য কোনো জাতি কোনো সমস্যা নয় ভারতবর্ষে ইংরেজদের জন্য শুধুমাত্র একমাত্র সমস্যা হচ্ছে মুসলিম জাতি এই মুসলিম জাতির ধর্মের নাম হচ্ছে ইসলাম এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এদের নিজেদের পরিচয় হচ্ছে মুসলিম এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী এ জাতি কোনো দিন অন্য কোনো ধর্ম অন্য কোনো মতের সামনে মাথা নত করবে না সুতরাং এ জাতিকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে তিনটা কাজ করতে হবে প্রথম কাজ হলো এদের কোরআন শরীফকে পুড়িয়ে দিতে হবে দ্বিতীয় নাম্বার কাজ হলো এই কোরআন যে সকল মাদ্রাসা মসজিদ থেকে প্রচার হয় এগুলো ধ্বংস করতে হবে তিন নাম্বার কাজ হল যে সকল আলেমরা কোরআন এবং হাদিসের সঠিক কথা বলে এদেরকে ধ্বংস করতে হবে আপনারা জানেন এই রিপোর্ট পাওয়ার পরের থেকেই ইংরেজরা এই তিনটা কাজ বাস্তবায়ন করার পদক্ষেপ নিল ডক্টর টামসন লিখেছেন দিল্লি শাহী মসজিদের সামনে এবং লাহোরের জামে মসজিদের সামনে প্রতিদিন প্রায় তিন তিন লক্ষ কোরআন শরীফকে একাত্র করে আগুনে পোড়ানো হয়েছে এরপরে ভারতবর্ষের মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করে দেওয়া হলো শুধুমাত্র দিল্লি শহরে বারোশো মাদ্রাসা ছিল বেশিরভাগ মাদ্রাসা বন্ধ করা হলো বড় বড় মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো মসজিদ মাদ্রাসার নামে অক্ষ সম্পত্তিগুলো হিন্দুদেরকে জমিদারি দেওয়া হলো এরপরে শুরু হলো ওলামা একরামদের হত্যা করা দিল্লি শাহী মসজিদের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করা হলো লাহোর জামে মসজিদের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করা হলো প্রতিদিন অসংখ্য আলেমদের ফাঁসিতে ঝুলানো হচ্ছিল দিল্লি চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রতিটি ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল ওলামা একরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হচ্ছিল এরপরে এভাবে ধুকে ধুকে নির্যাতন করে তাদেরকে হত্যা করা হলো আলেমদের একটা অংশকে মালটার দ্বীপে নির্বাসন দেওয়া হলো এরকম যখন চরম নির্যাতন হচ্ছিল আপনারা জানেন তখন ভারতবর্ষের সিংহপুরুষ শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই ভারতবর্ষকে দারুল হরফ ঘোষণা দিয়ে প্রত্যেকটা মুসলিমের জন্য যুদ্ধ ফরজ হয়ে গেছে ফতুয়া জারি করলেন শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহের ফতুয়া গোটা ভারতবর্ষে দাবানলের মতো ছড়িয়ে পড়ল প্রতিটি গ্রাম থেকে পাড়া থেকে ঘরের থেকে ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হলো প্রত্যেকে যার যা আছে তা নিয়ে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল ইংরেজরা দিশেহারা হয়ে গেল আবার তাদের রিপোর্টারদেরকে ডাকলো তোমাদের পরামর্শ অনুযায়ী আমরা কোরআন পুড়িয়েছি তোমাদের পরামর্শ অনুযায়ী আমরা মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছি তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি বলো তারপরেও কেন গোটা ভারতবর্ষ জুড়ে দাবানলের মতো ইংরেজ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ল তখন ইংরেজদের নেমক্ষর দালালেরা এবং এদেশের দরবারি আলেমেরা ইংরেজদের সামনে কতগুলো কচি কচি মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআনদের নিয়ে হাজির করেছিল বলল তোমরা যে কোরআন পুড়িয়েছ ওটা কাগজের কোরআন পুড়িয়েছ তোমরা যে মাদ্রাসা বন্ধ করেছ ওগুলো ইটের কাঠের মাদ্রাসা বন্ধ করেছ কিন্তু জেনে রাখো এই কচি কচি হাফেজে কোরআনের বুকের ভিতরে গোটা তিরিশ পারা কোরআন সংরক্ষিত আছে আল্লাহর কসম আগুনে পুড়িয়ে আলেমদের হত্যা করে এই ইসলামকে ধ্বংস করা চলে না ইসলাম যদি ধ্বংস করতে হয় তাহলে মুসলিমদের মধ্যে তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমাদের দালাল তৈরি করতে হবে আপনারা জানেন এরপরে শুরু হলো ইসলামের জন্য সবচেয়ে মারাত্মক অধ্যায় আমি সব সময় বলে থাকি কাফের মোশরেকদের বোমা হামলা দিয়ে ইসলামের ক্ষতি হয় না কিছু মুসলিমদেরকে হত্যা করা যায় ইসলামের কোনো ক্ষতি করা সম্ভব নয় আমেরিকার বোমা হামলা দিয়ে জাতিসংঘের বোমা হামলা দিয়ে ন্যাটো জোটের বোমা হামলা দিয়ে কোরআন হাদিসের কোন পরিভাষাকে পরিবর্তন করা সম্ভব নয় ইসলামের কোন পরিভাষার বিকৃতি করা সম্ভব নয় হ্যাঁ কিছু মুসলিমদেরকে মারা যায় কিন্তু আপনারা জানেন যুগে যুগে ইসলাম রক্ষার জন্য মুসলিমরা জীবন দিয়েছে কিন্তু মুসলিমদের বাঁচানোর জন্য ইসলাম ছাড় দেওয়া হয়নি তার জ্বলন্ত প্রমাণ ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক আনহু যখন খলিফাতুল মুসলিম নিযুক্ত হলেন একদিকে একদল মানুষ মোরতার হয়ে গেল আর একদিকে আর একদল মানুষ গোলাম মুসাইলামাতুল কাজাব মিথ্যা নবুয়াত উন্মত উম্মত হতে লাগলো আর একদিকে রোম সম্রাটের পক্ষ থেকে পারস্য সম্রাটের পক্ষ থেকে হামলার প্রস্তুতি চলছিল এই সময় মদিনার একদল মুসলমান জাকাত দিতে অস্বীকার করল অমর আব্দুল খত্তাবের মতো লৌহ মানব আবু কর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর কাছে সুপারিশ করলেন আবু বকর খালিফাতুল মুসলিমিন এই মুহূর্তে চতুর্মুখী বিপদ রয়েছে সুতরাং যারা জাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন নেই এই মুহূর্তে তাদের বিষয়টাকে একটু দৃষ্টি এড়িয়ে মোসাইলামাতুল কাজাবের বিরুদ্ধে যুদ্ধ করা প্রয়োজন রোম পারস্যের আক্রমণ ঠেকানো প্রয়োজন ওসামা বিন জায়েদের বাহিনী প্রেরণ করা প্রয়োজন যেটা আল্লাহর নবী নিজের হাতে তৈরি করেছিলেন এখন জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই বুখারি শরীফের হাদিস অন্য অন্য সব কিতাবে রয়েছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তখন সিংহের মতো গর্জ উঠলেন অমর বিন খত্তাবকে ধমক দিলেন অমর জাহিলি যুগে সিংহের মতো গর্জে উঠতে আর ইসলাম গ্রহণ করার পরে শৃগাল হয়ে গেছ জেনে রাখো যারা সালাতের মধ্যে আর জাকাতের মধ্যে পার্থক্য করবে আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব এমনকি যারা আল্লাহর নবীর যুগে একটা ছাগলের বাচ্চা জাকাত দিত অথবা উটের সঙ্গে রশিটা দিত আজকে যদি তাও অস্বীকার করে আমি তার বিরুদ্ধেও যুদ্ধ করব এরপরে তিনি তার ঐতিহাসিক কথা বললেন আয়ান কুসুদ্দিন ওয়ান হাই দিনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো তা হতে পারে না আমার মতো হাজার আবু বকর সিদ্দিকের জীবন চলে যাবে কিন্তু আল্লাহর দিনের সামান্য কোনো পরিবর্তন হতে দেওয়া যাবে না বোঝা গেল ইসলামের জন্য মুসলিমরা জীবন দিয়েছে মুসলিমদের রক্ষার জন্য ইসলামের ছাড় দেওয়া হয় নাই এখন সেটাই হচ্ছে এখন সকলেই আমরা যদি রসুলের তরিকায় চলি আর সত্যিকার জেহাদের পথে যাই তাহলে আমাদের মুসলমান মারা যাবে আমাদের কি আছে এজন্য মুসলিমদের রক্ষার জন্য ইসলামের সহি তরিকা জেহাদকে ছেড়ে দিয়ে গণতন্ত্র গ্রহণ করে রাস্তায় মার খাচ্ছে ভাইরা আমার ইংরেজরা এরপরে আপনারা জানেন একদল দালাল তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠল এবং সর্বপ্রথম যেই দালাল তৈরি করলো তার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি এই গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে বুজুর্গ পরে মুজাদ্দিদ পীর এরপরে ছায়া নবী এরপরে পূর্ণাঙ্গ নবী দাবি করে ইংরেজদের পক্ষে মিথ্যা ওহির দাবি করে কিতাব রচনা করেছে এবং সে নিজেই বলেছে ইংরেজদের সপক্ষে আমি এতগুলো কিতাব লিখেছি যা বহন করার জন্য পঞ্চাশটা গাধার প্রয়োজন আপনারা জানেন আজকের সেই নব্য ইংরেজরা আবার মাঠে নেমেছে দুই হাজার সাত সালের র্যান্ডের একটি রিপোর্ট থেকে তা পরিষ্কার হয়ে যায় যে বিষয়ে আমি আগেও বক্তব্য দিয়েছিলাম র্যান্ড হচ্ছে আর এ এন ডি র্যান্ড আমেরিকার একটি গোপন সংস্থা এহুদি কর্তৃক পরিচালিত যার ষোলশ মেধাবী কর্মী রয়েছে যাদের শুধুমাত্র কাজ হচ্ছে ইসলামকে নিয়ে গবেষণা করা মুসলিমদের অগ্রযাত্রাকে ঠেকানো এবং মুসলিমদের মধ্যে কিভাবে ক্ষতি করা যায় ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় এজন্য রিপোর্ট তৈরি করে আমেরিকান সরকারকে সরবরাহ করা এই সংস্থা রিপোর্ট করেছে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ এর ফলাফল নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা এরা পরিষ্কার করে দিয়েছে বর্তমান যে মুসলিম দেশগুলোতে একদল যুবক নাস্তিকদের পক্ষ নিচ্ছে আর এক দল ইসলামের পক্ষ নিচ্ছে এটা কোনো সাধারণ বিষয় না বিচ্ছিন্ন কোনো ব্লগারদের বিষয় না আমেরিকার র্যান্ডের রিপোর্ট থেকে পরিষ্কার হয়ে গেছে এটি একটি মতাদর্শগত যুদ্ধ এই যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে আগামী বিশ্ব মুসলিমদের কোন দিকে যাবে আপনারা জানেন এটা পরিষ্কার এই শাহবাগের বিচ্ছিন্ন কয়েকটা নাস্তিক মোরতাদ বলগারদের সম্মেলন ছিল না এটা ছিল পরীক্ষামূলক ওরা মতাদর্শগত যুদ্ধে কত দূরে গিয়েছে এজন্য তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করে যাচাই করা শুরু করেছিল যখন দেখল চতুর্দিক থেকে এদেশের তৌহিদি জনতা নিজেদের সকল মতামত মতবিরোধ ভুলে গিয়ে এক দলে এক ছায়াতলে চলে আসতে শুরু করেছে হেফাজতে ইসলামের নামে তারা ব্যানার তৈরি করেছে তখন এই ভাউয়া ব্যঙ্গে দল আবার কুয়ার ভিতরে গিয়ে ডুব দিয়েছে কিন্তু জেনে রাখলে ভুললে চলবে না এই ভাউয়া ব্যঙ্গের দল কিন্তু এখনো মরে যায় নাই আপনারা জানেন এরপরে লিখেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি রিপোর্ট এভাবে করা হয়েছে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের ও আদর্শের অস্ত্রের ও আদর্শের এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করা যাবে বোঝা গেল আজকের যে ইসলামের বিরুদ্ধে যে নাস্তিক বলগার অবস্থান নিয়েছে তাদের পক্ষে একদল দালাল দরবারি আলেম নব্য ইংরেজদের পাঁচটা গোলামরা মাঠে নেমেছে এদেরকে আমেরিকা প্রশিক্ষণ দিয়ে দিয়ে ইমাম প্রশিক্ষণের নামে আমেরিকা থেকে টাকা দিয়ে এই দালালগুলোকে তৈরি করা হয়েছে এজন্যই তাদের সামনে আমেরিকার নর্তকি এনে বেলে ডান্স করা হয়েছিল ভাইরা আমার এরপর ইউএস এর একটি রিপোর্টে বলা হয়েছে যেটা আমেরিকার একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট ছিল সেখানে বলা হয়েছে নাইন ইলেভেনের আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে সেনায়ু যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার সামরিক মনস্তান্ত্রিক যুদ্ধ অভিযান এবং সিআইয়ের গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম রেডিও টিভি সংবাদপত্র ইত্যাদিকে এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে যার লক্ষ্য শুধু শুধুমাত্র মুসলিম সমাজকেই নয় ইসলামকেও প্রভাবিত করা এটাই আসল টার্গেট যে শুধু মুসলিমদেরকেই নয় ইসলামকেও টার্গেট করতে হবে আপনারা জানেন সেজন্য ওই একই প্রবন্ধে লেখা হয়েছে ওয়াশিংটন গোপন ভাবে কম পক্ষে চব্বিশটি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে জেহাদ বিমুখ ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য মুসলিম স্কুলে জেহাদ বিরোধী কোর্স চালুর জন্য অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্যে ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার জন্য আপনারা জানেন এজন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করেছে আমার সামনে রয়েছে বাংলাদেশের নতুন কতগুলো বই এ বইগুলোতে পরিষ্কার করে দেওয়া হয়েছে দাখিল বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা লেখা আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক দুই হাজার তিন শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত সংকলন ও রচনা ও সম্পাদনা doctor S M Lutfur Rahman ও আব্দুল মান্নান মিয়া এই বইতে লেখা হয়েছে কুলপতি হজরত ইব্রাহিম এই সহানুভূতি শিক্ষা ও সাম্যের শিক্ষা দানের জন্যই ইতর ভদ্র নির্বিশেষে আল্লাহর সকল সন্তানকে আরাফাত ময়দানে সমবেত হইবার জন্য আহ্বান করিয়াছিলেন আল্লাহর সকল সন্তান বলা হয়েছে শুধু এ পর্যন্তই না এরপরে আর একটা বইতে আমি গত সপ্তাহে বলেছিলাম এ বই আমার হাতে রয়েছে এখানে বলা হয়েছে হারাম কি কি বস্তু তার তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে বইয়ের নাম ইসলাম ও নৈতিক শিক্ষা নবম দশম শ্রেণী জাতীয় ক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা রচনা মোহাম্মদ আব্দুল মালেক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ ডক্টর মোহাম্মদ ইউসুফ সম্পাদনা ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান এই বইয়ের বিরাশি নাম্বার পৃষ্ঠায় হারামের তালিকার পঞ্চম নাম্বারে লেখা হয়েছে দেব দেবী বা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত পশুর গোস্ত খাওয়া অর্থাৎ দেবদেবীর নামে বা আল্লাহর নামে উৎসর্গ করলে তা হালাল অন্যর নামে যদি করা হয় তা হারাম এখানে পরিষ্কার করে দিয়েছে দেব দেবীর নামে যদি উৎসর্গ করা হয় তাহলে সে পশু খাওয়া যাবে তা হালাল শুধু এ পর্যন্তই না এরপরে এই বইয়ে আর এক জায়গায় লিখেছে জিহাদের বিকৃত অর্থ করেছে সেখানে বলা হয়েছে অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা কুল্লুহুলিল্লাহ এর তর্জমায় লিখেছে তোমরা ব্রাকেট ইসলাম ও মানবতা বিরোধী শত্রুর বিরুদ্ধে লড়াই করবে এখানে পরিষ্কার রয়েছে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা সেখানে ব্রাকেট লাগিয়ে নিজেদের মতলব সিদ্ধির জন্য স্বার্থ সিদ্ধির জন্য কোরআনের তর্জমা পর্যন্ত পরিবর্তন করে লাগিয়ে দিয়েছে মানবতা বিরোধী শত্রুর বিরুদ্ধে এহুদি খ্রিস্টানদের চরিত্র ছিল এটা ইউহারিফুন আল কালিমা আন মাওয়াদিহি আল্লাহর কালামকে যথাস্থান থেকে সরিয়ে দেওয়া এটা ছিল ইহুদিদের চক্র চক্রান্ত আজকে সেটাই আমাদের সামনে রয়েছে এটা আছে এই বইয়ের একশো আট নাম্বার পৃষ্ঠায় এরপরে আজকের মুসলিম জাতির অন্তর থেকে এহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যে আগুন রয়েছে ইমানি আগুন এই ইমানি চেতনাকে নিবে দেওয়ার জন্য সুফিবাদের জাল হাদিস রাজানা মিনাল জেহাদ ইলাসগারিল জেহাদ আকবর সুফিদের পরিভাষায় একটা হাদিস বেহুল প্রচলিত আল্লাহর নবী নাকি কোন যুদ্ধের থেকে ফিরে বলেছেন আমরা ক্ষুদ্র যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে প্রত্যাবর্তন করছি অর্থাৎ অস্ত্রের যুদ্ধকে ছোট যুদ্ধ আর নফসের জেহাদকে বড় জেহাদ বলে আখ্যায়িত করা হয়েছে এই জাল হাদিসটাকে ঢুকিয়েছে পাঠ্য বইয়ের ভিতরে এটা আছে একশো ছয় নাম্বার পৃষ্ঠায় ইসলাম নৈতিক শিক্ষা একশো ছয় নাম্বার পৃষ্ঠায় এ বইতে এরকম আরো অসংখ্য জিনিস ঢুকানো হয়েছে এইগুলো হয়তো অন্য কোন আলেমদের নজরে পড়বে না কারণ এতে তারাও খুশি এবারে আমি নব্য ইংরেজদের কর্মসূচি নিয়ে আলোচনা করছি ব্রিটিশ ইংরেজরা যখন ভারত দখল করেছিল তখন তাদের যে কর্মসূচি ছিল বর্তমানে র্যান্ড ইনস্টিটিউট আবার নতুন কিছু কর্মসূচি দিয়েছে তার মধ্যে তাদের পরামর্শ হচ্ছে এই যদি এই বিশ্বের মুসলিমদের চেতনাকে ধ্বংস করতে হয় তাহলে লিখেছে আমাদের র্যান্ড মুসলিমদের কাজ অর্থাৎ লেখা বই প্রবন্ধ কম খরচে অথবা ভর্তুকি দিয়ে প্রকাশ করা এবং বিতরণ করা উচিত যাতে করে তাদের এই মিথ্যা প্রচারণা যেন সবার মধ্যে ঢুকানো যায় দুই নাম্বার লিখেছে তাদেরকে অর্থাৎ মডারেট মুসলিমদেরকে উৎসাহ প্রদান করা জনসাধারণ এবং যুবকদের উদ্দেশ্যে বই বই পুস্তক রচনা প্রবন্ধ লেখা যাতে যুবকরা এবং সাধারণ মুসলমানগণ জিহাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয় তিন নাম্বার লিখেছে তাদের মানে মডারেট মুসলিম তাদের ভাষায় দৃষ্টিভঙ্গিকে ইসলামী শিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা বোঝা গেল র্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে যেই পরামর্শ দেওয়া হয়েছে মুসলিম জাতির পাঠ্যপুস্তকের ভিতরে এমন কিছু ঢুকিয়ে দাও যাতে মুসলিমদের চেতনা ধ্বংস হয়ে যায় সেইটা বাস্তবায়ন করার জন্য এই নব্য বাদামি ইংরেজরা পদক্ষেপ নিয়েছে ভাইয়েরা আমার এরপরে তারা লিখেছে চার নম্বরে প্রাক ইসলামী এবং যা ইসলামী নয় সেই সমস্ত ইতিহাস এবং সংস্কৃতিকে সংশ্লিষ্ট দেশের প্রচার মাধ্যম ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করো এবং সে সম্পর্কে সচেতনতা উৎসাহিত করো অর্থাৎ যাতে করে সঠিক ইতিহাস ভুলে যায় প্রায় শুনবেন দেশে বলা হয় এদেশ ইসলাম এসেছে পীর বুজুর্গদের মাধ্যমে এই মিথ্যাকে প্রচার করে প্রতিটা মানুষের মুখের ভিতরে প্রচার করা হচ্ছে অথচ ইতিহাস পড়লে দেখবেন ইসলাম এসেছে কিভাবে মোহাম্মদ বিন কাসেম ভারত আক্রমণ করেছেন তারপরে কারা কারা বাংলা বিহার উড়িষ্যা কারা বিজয় করেছেন এমনি ভাবে শাহজালাল রহমাতুল্লাহ কিভাবে এসেছেন ওনারা কোনো প্রচলিত পীর ছিলেন না খানজাহান আলী কোনো পীর ছিলেন না পরবর্তীতে তাদেরকে সুফিবাদী পীর বানিয়ে মরার পরে মাজার তৈরি করে বিভিন্ন তরিকার লেবেলেটে দিয়ে তারপরে পীর সুফিবাদকে চালু করা হয়েছে ভাইরা আমার পাঁচ নাম্বার লিখেছে সুফিবাদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতাকে উৎসাহ প্রদান করো ওরা জানে সুফিবাদ যত বেশি প্রচারিত হবে তত মানুষ বেশি জঙ্গলে চলে যাবে আর আত্মার সঙ্গে জিহাদ করবে বাতিলের বিরুদ্ধে জেহাদকে ভুলে যাবে সেজন্য তারা সুফিবাদকে পছন্দ করে নয় বরং সুফিবাদের মাধ্যমে মুসলিম যুবকদেরকে খাসি বানিয়ে মুসলিম যুবকদেরকে নিস্তেজ করে দিয়ে স্পৃহা নষ্ট করে দিয়ে জেহাদি চেতনা ধ্বংস করার জন্যই সুফিবাদকে তারা উৎসাহিত করছে এই জন্য দেখবেন এখন বিভিন্ন দরগা দুর্গা উৎপাত কিভাবে শুরু হয়েছে একশো লোকের সমাবেশ হলে কয়েক লাখ টাকা খরচ করে মঞ্চ তৈরি করে মাহফিলের প্যান্ডেল তৈরি করে এরপরে তারা লিখেছে মৌলবাদীদের বিরোধিতা করা এবং তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য কৌশল দিয়েছে যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর যাহাদের পক্ষে বক্তব্য দিচ্ছে তাহলে রাস্তার অপর পাশে আর একজন মোল্লা ব্রডলি তৈরি করে দাও যে জেহাদের বিরুদ্ধে বক্তব্য দিবে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি একদিকে যখন দল মত নির্বিশেষে সমস্ত ওলামাই কিরাম এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে তখন ইংরেজদের তৈরি করা র্যান্ডের তৈরি করা ফরিদুদ্দিন মাসুদের মতো একদল মোল্লা বুরুটলি আজকে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নাস্তিক মোর্তাদের পক্ষে অবস্থান নিয়েছে ভাইরা আমার এরপরে তারা বলেছে মুসলিমদের মধ্যে যারা সঠিক কথা বলে কোরআন সুন্নার কথা বলে এদেরকে মৌলবাদী চরমপন্থী এবং সন্ত্রাসী বলে কালারিং করে দাও আপনারা জানেন সেজন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে একটা ধারা তৈরি করা হয়েছে সেখানে বলা হয়েছে জেহাদ সন্ত্রাস বা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য একটা অংশ তৈরি করা হয়েছে এরকম ভাবে পদে পদে মুসলিম জাতিকে দিন থেকে সরানোর জন্য পাঠ্যপুস্তকের মাধ্যমে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে এবং সাংবাদিকদের মাধ্যমে ইসলামের শিকড় কাটার জন্য চক্রান্ত শুরু হয়েছে শুধু এ পর্যন্তই না র্যান্ডের আর একটা প্রস্তাব রয়েছে তাদেরকে মানসিকভাবে বিশৃঙ্খল এবং কাপুরুষ হিসেবে চিহ্নিত করো খলনায়ক হিসাবে নয় এজন্যই তারা হয়তো র্যান্ডের এই প্রস্তাব বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলা শুরু করেছে ওদের পরামর্শ হচ্ছে মুসলিম যারা নেতৃত্ব দেয় তাদের চরিত্র কলঙ্কিত করো বিভিন্ন বানাওয়াট কাহিনী তৈরি করে তাদেরকে চারিত্রিকভাবে নষ্ট প্রচারিত করো এরা অ্যাডভান্স করে এক ধাপে গিয়ে শুধুমাত্র মুসলিম নেতৃবৃন্দর উপরেই নয় বরং স্বয়ং আল্লাহর নবীর চরিত্র নিয়ে উচ্চারণ করা শুরু করে দিয়েছে ভাইয়েরা আমার এরপরে দেখব আমরা এই পরামর্শগুলো বাস্তবায়ন করার জন্যই র্যান্ডের পরামর্শ বাস্তবায়ন করার জন্যই এদেশে আগের থেকেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বাতিল করা আমি এটা আগেও বলেছি মদের সাইনবোর্ডে বিসমিল্লা লেখার কোনো প্রয়োজন নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা লেখার পরে তা নিয়ে কেন বিতর্ক শুরু হলো বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকার পরে কেন কাটা হলো এরপরে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা বেসমে রব্বি কাল্লাদি খালাকের দেওয়া হলো একরাকের দেওয়া হলো যেখানে ইসলাম আর মুসলিম আছে সেখান থেকে ইসলাম মুসলিমকে কাটা হয়েছে নজরুল ইসলাম হল থেকে ইসলাম কেটে দেওয়া হয়েছে সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম কেটে দেওয়া হয়েছে শুধু এ পর্যন্তই নয় এরপরে আল্লাহ এবং আল্লাহ রাসুল সম্পর্কে জনমনে সন্দেহ সংশয় তৈরি করার জন্য এই পাঠ্যপুস্তকের ভিতরে বাতিল আকিদা ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন দাখিল বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর এই বইটা আমি দেখিয়েছি সেখানে পরিষ্কার বলা হয়েছে ইব্রাহিম আলাইসালাম নাকি আল্লাহর সকল সন্তানদেরকে আরাফাতের ময়দানে হজের সবাই জমা হতে বলেছে আল্লাহর সন্তান বলা হয়েছে আমরা এবারে কোরআনকে জিজ্ঞেস করবো আল্লাহর সন্তান আছে কিনা ইসলামের আকিদার একটি মৌলিক বিষয় এটি এটা কোনো ভুলে দেখে নাই এরা একটু খোঁচা দিয়ে দেখে হয়তো এখন বলবে ভুলে রেখেছে কিন্তু আপনারা জানেন একটা পাঠ্যপুস্তক রচনা করতে গিয়ে কত সতর্কতা অবলম্বন করা হয় এরা অনেক সময় খোঁচা দিয়ে দেখে আমরা কতটুকু অগ্রসর হয়েছি আপনারা গতকালকের পত্রিকা এবং আজকের পত্রিকা দেখেছেন গতকালকে একটা নমো হিন্দু তার কত বড় সাহস স্কুলের ছাত্রদের সামনে সে বলেছে আল্লাহ দিন পারে তোদের নামাজ পড়া দরকার নাই দুই ঘন্টা বই পড়বি তাহলেই নামাজ পড়ার চেয়ে সব বেশি হবে আমার ভাইয়েরা এই সাহস একদিনে হয় নাই এই নাস্তিক মোর্তাদেরা বিভিন্ন এনজিওদের মাধ্যমে বিভিন্ন খ্রিস্টানদের মাধ্যমে বিশাল একটা অংশ যখন তারা নাস্তিক বানিয়েছে এখন তারা অল্প অল্প কথা বলে পরীক্ষা করছে তারা কতটুকু সফলতা অর্জন করেছে কিন্তু এখনো সময় আছে যদি বাংলাদেশের তৌহিদি জনতা নিজেদের মতবিরোধকে ভুলে গিয়ে নিজেদের মধ্যে থাকুক শত মতবিরোধ সবগুলো ভুলে গিয়ে ভাবে এই নাস্তিক মোরতাদদের বিরুদ্ধে যদি এখনো সোচ্চার হওয়া যায় ইনশা আল্লাহ সেদিন বেশি দূরে নয় এই বাংলার জমিন ছেড়ে দিয়ে নাস্তিক মোর্তাদরা হয়তো বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে পারবে নতুবা দিল্লি লাভ দিয়ে আটলান্টিক মহাসাগরকে ঝাঁপ দিয়ে পারবে ভাইয়েরা আমার সেজন্য আমরা পরিষ্কার বলছি হেফাজতে ইসলামের নামে যারা মাঠে নেমেছে আমাদের ভাইয়েরা যেখানে যে অবস্থায় আছেন তাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্না মোতাবেক হবে আমরা তাদের সঙ্গে ঐক্যমত পোষণ করে ঘোষণা করছি তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করে সকলে সর্বাত্মক অংশগ্রহণ করবেন সাল এবারে শুনুন আল্লাহর সন্তান বিষয়টা কত জঘন্য বিষয় আমি কোরআনের আয়াতগুলো থেকে এখানে আলোচনা করছি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরায় মায়দা পাঁচ নাম্বার সূরার আঠারো নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা হচ্ছে আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি ও আহিব্বাহু আল্লাহর প্রিয় নাতিপুতি তাহলে আল্লাহর সন্তান এটা দাবি করেছে কারা এহুদি খ্রিস্টানেরা বোঝা গেল আজকে যারা পাঠ্যপুস্তকে আল্লাহর সন্তান শব্দ ঢুকিয়ে দিয়েছে তারা হয়তো এহুদি নইলে খ্রিস্টান এরা নাস্তিক না এহুদি খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করার জন্য বাংলার ময়দান নেমে পড়েছে কাজে এরা মূলত ধর্ম নিরপেক্ষ নয় এরা ধর্ম নিরপেক্ষতার আড়ালে এহুদি খ্রিস্টানদের ধর্ম প্রচার করার জন্য মাঠে নেমেছে কোরআনের আরো এক আয়াত সুরায় বাকারা দুই নাম্বার সুরার একশো ষোলো নাম্বার আল্লাহ বলছেন অকাল উত্তাখাল্লাহু আলাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই নাস্তিকেরা কাফের মুশরিকেরা এহুদি খ্রিস্টানরা বলে ওয়ালাদান আল্লাহ তালা সন্তান গ্রহণ করেছেন আল্লাহ তালা প্রতিবাদ করে বলছেন সুবাহানা আল্লাহ তালা এগুলোর থেকে পবিত্র কেন পবিত্র হাদিসে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ সুবাহানাহু বলেন হাদিসে কুদ্সি বনি আদম আমাকে গালাজ করেছে কিভাবে গালি দিল গালি দেওয়ার পদ্ধতি হলো এই আল্লাহর সন্তান আছে কথা বলাই আল্লাহকে গালি দেওয়া এটা এরকম কেউ যদি বলে অমুকের ঘরে একটা কুকুরের বাচ্চা জন্মগ্রহণ করেছে কুকুরের বাচ্চা কুকুরের বাপ এগুলো গালিয়ে সমাজে এখনো প্রচলিত অথচ কুকুরের সঙ্গে মানুষের সঙ্গে অনেক দিকে মিল আছে কুকুরও একটা প্রাণী মানুষ এক প্রাণী কুকুরও জন্মগ্রহণ করে মরে যায় মানুষও জন্ম নেয় মরে যায় কুকুরের যে সমস্ত খাওয়া দাওয়া আছে মানুষও খাওয়া দাওয়া করে কুকুরও ঘুমায় মানুষও ঘুমায় বরং কুকুরের সঙ্গে মানুষের অনেক দিকে মিল আছে আমার একটা বই আছে কিতাবুল ইমান এটার মধ্যে কুকুরের উপরে আমি আলোচনা করেছি ওখানে দেখিয়েছি যে দশটা বৈশিষ্ট্য আছে কুকুরের যেগুলো একজন আল্লাহওয়ালা মানুষের থাকা প্রয়োজন এত মিল থাকা সত্ত্বেও কাউকে যদি বলা হয় সে কুকুরের বাপ অথবা কুকুরের বাচ্চা তাহলে গালি হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার কোনো মিল আছে যখন কোনো মিল নাই আল্লাহ হচ্ছেন স্রষ্টা বান্দা হচ্ছে সৃষ্টি আল্লাহ হচ্ছেন মালিক বান্দা হচ্ছেন মামলুক আল্লাহ সুবহান মাহবুব বান্দা হচ্ছে আবেদ কোন দিক থেকে যখন মিল নেই এরপরেও যদি কেউ বলে আল্লাহর সন্তান আছে সে আল্লাহকে চরমভাবে অপমান করেছে গালিগালাজ করেছে এ কারণে কোরআনের এক আয়াত দুই আয়াত না সৌরা ইউনুসের আটষট্টি নাম্বার আল্লাহ বলছেন ওয়ালাদান তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন সুবহানাহু হুয়াল আল্লাহ তালা বলছেন আল্লাহ এর থেকে পবিত্র তিনি অনেক ঊর্ধ্বে কুলোর থেকে তিনি কারো মুখাপেক্ষী নন এমনি ভাবে সুরায় বনি ইসরাইলে একশো এগারো নম্বর আত বলা হয়েছে অকুল আলহামদুলিল্লাহ লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান আল্লাহ তারা বলছেন বলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার আল্লাহি লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকে এবং তার ক্ষমতার মধ্যে কোনো অংশীদার নেই ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়ুম মিনাজ যুল্লি তার কোনো অভিভাবক নেই এমনি ভাবে সৌরায় মারিয়াম অষ্টআশি থেকে তিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কঠোরভাবে প্রতিবাদ করেছেন আল্লাহ তারা বলছেন অকল উত্তাহাদার রহমান ওয়ালাদা ওরা বলে রহমান আল্লাহ তালা সন্তান গ্রহণ করেছেন আল্লাহ তালা প্রতিবাদ করে বলছেন লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা তোমরা চরম মারাত্মক একটা অপবাদ দিয়েছ তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু এত মারাত্মক কথা এটা আসমান চিরে যাবে ওয়াতান সকল আরদু জমিন ফেটে যাবে ওয়াতাখিরুল জিবালু হাদ্দা পাহাড়গুলো যেন পড়ে যাবে এত মারাত্মক কথা বলেছ আন্দাউলির রহমানে ওয়ালাদা আল্লাহর জন্য সন্তান দাবি করেছে আমায়াম্বাগিলির রহমান আইয়াত্তাখিদা ওয়ালাদান অথচ রহমান দয়াময় আল্লাহর জন্য সন্তান গ্রহণ করা উচিত ও সমুচিত নয় ইন কুল্লু মান ফিস ওয়াল আরদি রহমান আব্দা আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলো আল্লাহর কাছে গোলাম হয়ে বান্দা হয়ে আগমন করবে সন্তান হয়ে না সুরায় মারিয়াম উনিশ নম্বর সুরার অষ্টআশি থেকে তিরানব্বই নম্বর আয়াতটি কঠোরভাবে আল্লাহ প্রতিবাদ করেছেন শুধু এ পর্যন্তই না এরপরে সুরা আম্বিয়া একুশ নম্বর সুরার ছাব্বিশ এবং সাতাশ নম্বর আতাল্লাহ বলেছেন ওয়াকাল উত্তাখাদার রহমান ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন মানুষেরা বলে আল্লাহ সন্তান রেখেছেন অথচ আল্লাহ থেকে পবিত্র বরং সকলেই আল্লাহর সম্মানিত বান্দা এবাদ মুকরামুন এমনি ভাবে সুরা আল ফুরকান এই সুরার পঁচিশ নম্বর সুরার এক এবং দুই নম্বরাতে বলা হয়েছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাযী লাহু মুলকুস ওয়া আল্লাহ এখানে পরিষ্কার বলেছেন সমস্ত ক্ষমতা বরকত সে আল্লাহ তাআলা যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন ফুরকান নাজিল করেছেন এরপরে বলছেন আল্লাদি লাহু মুলকুসামাওয়াতি ওয়াল যে আল্লাহর ক্ষমতা গোটা আসমান এবং জমিন পরিব্যাপ্ত ওয়ালাম ইয়াত্তাখিজ ওয়ালাদান এবং যিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই এমনি ভাবে সুরায় জুমার উনচল্লিশ নম্বর সুরার চার নম্বর আল্লাহ বলছেন ওয়ালাউ আরাদাল্লাহু আন ওয়ালাদান যদি আল্লাহ তারা সন্তান গ্রহণ করতে চাইতেন তাহলে আল্লাহ তালা তার সৃষ্টির থেকে যে কোনো সন্তান গ্রহণ করতে পারতেন কিন্তু আল্লাহ তারা বলছেন সুবহানাহু হুয়াল ওয়াহিদুল কাহ্হার হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার আল্লাহ এর থেকে পবিত্র তিনি এক ও একক তার কোনো শরীর নেই তিনি পরাক্রমশালী এমনি ভাবে সূরা ছয় নাম্বার সূরার একশো এবং একশো এক নম্বর আয়াত আল্লাহ বলছেন وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم আল্লাহ তালা বলছেন ওরা এই মুশরেকেরা আল্লাহর জন্য সোরাকা অংশীদার বানিয়েছে এবং তারা আশ্চর্যজনক ভাবে আল্লাহর জন্য বানিন ও বানাত ছেলে আর মেয়ে নির্ধারণ করে দিয়েছে বেগায়ের এলমিন তাদের কোন এরপর কোন দলিল নেই এলেম নেই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন তারা যা বলছে এর থেকে আল্লাহ তারা সম্পূর্ণ পবিত্র এবং তারা যা বলে তার থেকে মুক্ত এমনি ভাবে সুরায় মারিয়ামের উনিশ নাম্বার সুর আর পঁয়ত্রিশ নাম্বার আল্লাহ বলছেন মা খান আলিল্লাহি আইয়াত্তাখাদা ওয়ালাদিন আল্লাহর জন্য কোনো সমুচিন নয় আল্লাহর জন্য সম্ভব নয় তিনি কোন সন্তান গ্রহণ করবেন সুবাহানা আল্লাহ এর থেকে পবিত্র ইদা কদা আমরান যখন তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন ইদা কদা আমরান যখন তিনি কোনো কাজ করতে চান ফাইন্নামা ইয়াকুল কুন তিনি বলেন কুন হয়ে যাও অটোমেটিক হয়ে যায় এমনি ভাবে সূরা আল মুমিনুন তেইশ নম্বর সুরার একানব্বই নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ওয়ালাদিন আল্লাহ তারা কোনো সন্তান গ্রহণ করেন নাই ইলাহিন আর আল্লাহর সঙ্গে তার ইলাহিয়াতের মধ্যে কোনো অংশীদারও নেই আর একজন কোন আল্লাহও নেই কারণ যদি এমনটা হতো ইদাল্লাদাহাবা ইলাহিন বিমা খলাকা তাহলে যে যা সৃষ্টি করেছে প্রত্যেক আল্লাহ তা নিয়ে ভাগাভাগি করত গন্ডগোল করত এমনি ভাবে কোরআনের সুরায় সব সাত সাতত্রিশ নম্বর সুরার একশো উনপঞ্চাশ থেকে তিপ্পান্ন নম্বর পর্যন্ত আয়াত আল্লাহ তালা প্রশ্ন করেছেন হাস্তাফতিহীন ওদেরকে ফতুয়াতেও জিজ্ঞেস করো আলে রব্বিকাল বানাত ওয়ালুহুমুল অলাহুমুল বানুন বর্তমান যুগের নাস্তিকেরা এহুদি খ্রিস্টানদের দালালেরা যেমন আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে এরকম আগের কুফররাও করেছে বরং তারা বলতো আল্লাহ হলো মেয়ে আমাদের হলো ছেলে আল্লাহ প্রতিবাদ করে বলছেন ফাস্তাফতিহীন ওদেরকে জিজ্ঞেস করো আলে রব্বিকাল বানাত ওয়ালাহমুল বানুন তোমাদের রবের জন্য মেয়েগুলো আর তোমাদের জন্য ছেলেগুলো আম খলাকনাল মালাইকাতে ইনাসা আর আমি কি ফেরেশতাদেরকে মেয়ে লোক বানিয়েছি ওরা বলতো মেয়েরা ফেরেশতারা হচ্ছে আল্লাহর সন্তান আল্লাহর মেয়ে আল্লাহ বলতেন ফেরেশতাদের মেয়ে তা তোমরা কোথায় পেলে আম খলাকনাল মালাইকাতে ইনাসা অহম শাহিদুন তারা কি জানে যে মালাইকারা মেয়ে এরপর আল্লাহ বলছেন আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুন জেনে রাখো তারা এগুলো মিথ্যা অপবাদ দিচ্ছে তারা বলে আল্লাহর সন্তান আছে এরা মিথ্যা কথা বলছে এমনি ভাবে সুরায় আল জুখরুফ তেতাল্লিশ নম্বর সুরার একাশি থেকে তিরাশি পর্যন্ত আয়াত আল্লাহ তারা বলছেন এবারে বলো আল্লাহর নবীকে বলতে বলেছেন قل إن كان للرحمن ওয়ালাদুন বলো যদি আল্লাহর সন্তান থাকত আনা আব্বারুল আবিদিন তাহলে আমি প্রথম এবাদতকারী হতাম বোঝা গেল আল্লাহর কোনো সন্তান নেই আল্লাহর সন্তান যারা সাবেত করবে আল্লাহর সন্তান যারা প্রমাণ করবে তাদের প্রতিবাদকে আল্লাহ তারা বলছেন সুবাহান রব্বাস সামাওয়াত ওয়াল আরশ আম্মা ইয়াসিফুন আসমান সমূহ এবং জমিন এবং আরসের মালিক যিনি আল্লাহ তিনি তাদের এই সমস্ত অবাদ থেকে মুক্ত পবিত্র আল্লাহ তারা তারপরে বলেছেন ফাজদারহুম ওদেরকে একটু সুযোগ দাও ছেড়ে দাও ইয়াকুদু ওয়াল আবু কিছুদিন তারা খেলাধুলা করুক খাওয়া দাওয়া ফুর্তি করুক হাত্তা ইলাকু ইয়াওমাহুম আল্লাযী ওয়াদুন সেদিন যেদিন আল্লাহ ওয়াদা করেছেন সেদিন তাদেরকে পাকড়াও করা হবে সুরায় জুকরুত তেতাল্লিশ নাম্বার সুরার একাশি থেকে তিরাশি নাম্বার আয়াত ভাইয়েরা আমার এইভাবে কোরআন অসংখ্য আয়াতের মাধ্যমে যেই জিনিসটাকে প্রতিবাদ করেছে ঘৃণা করেছে শুধু ঘৃণাই করে নাই ইসলামের সঙ্গে অন্য অন্য ধর্মের যে মৌলিক পার্থক্য সেটা হচ্ছে এটা একটা এই জন্য কোরআনের সুরাই এখলাস পরিষ্কার বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ কুল হে মমিন তুমি বলো হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ এক একক আসসামাদ তার কোনো কারো কাছে মুখাপেক্ষি নেই তিনি কারো কাছে মুখাপেক্ষি নন তার কাছে সকলে মুখাপেক্ষি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমতক্ষ আল্লাহর সমতুল্য আল্লাহর সমপর্যায়ের কুফু বলতে কেউ নেই আমার ভাইয়েরা যারা এই বইটা লেখলো নামগুলো করে হিন্দুর নাম দেখতে পাচ্ছি না কোনো খ্রিস্টানের নাম দেখতে পাচ্ছি না তারপরেও যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যাবাদ দিল আল্লাহর সন্তান লেখলো অমুসলিম জাতি প্রত্যেকটা পাড়া থেকে মহল্লা থেকে ঘরের থেকে যার যা আছে তা নিয়ে নাস্তিকদের মোকাবেলা করে তৈরি হবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার এটা সাধারণ কোনো বিষয় নয় আমি আমার প্রশাসনের ভাইয়েরা যারা আছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত কোরআন রায়াত বলেছি তোমরাও মুসলিম যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকো আল্লাহকে ভয় করে থাকো প্রশাসনের যে যে স্তর আছো সেখান থেকে বিদ্রোহ করে এই রাস্তিকদের বিরুদ্ধে সুচ্চার হয়ে যাও আর যদি আর যদি এই বক্তব্যের কারণে আমাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী ইত্যাদি কালারিং করতে চাও জেনে রাখো আল্লাহর জন্য জীবন দেবে প্রস্তুত আছি আগুন নিয়ে খেলা করবেন না পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিবেন না গুগু দেখেছ গুগুর ফাঁক দেখো নাই সিংহ দেখেছ সিংহের গর্জন শুনো নাই বাঘ দেখেছ বাঘের খাওয়া দেখো নাই সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার সিংহ গর্জ উঠবে ওদেরকে চাপা দিয়ে ভাইরা আমার এক জঘন্য খেলা শুরু হয়েছে পাঠ্যপুস্তকে পত্রপত্রিকায় এমনি ভাবে চতুর্দিকে ইসলাম কিনে খেলতা বাসা শুরু করেছে আজকে মাদ্রাসার আলেমদেরকে আমি বলবো মসজিদের ইমামদেরকে বলবো প্রয়োজনে মসজিদ ছাড়তে হবে প্রয়োজনে মাদ্রাসা ছাড়তে হবে মাদ্রাসা মসজিদের জন্য ইসলাম নয় ইসলামের জন্য মাদ্রাসা মসজিদ মসজিদ মাদ্রাসার চাকরি টিকানোর জন্য মসজিদ আর মাদ্রাসা টিকানোর জন্য নিজের চাকরি টিকানোর জন্য যদি কেউ সত্যকে গোপন করো যদি কেউ হক কথা না বলো কেরামতের মাঠে জাহান নামের আগুন দিয়ে তোমাদের জিব্বা কেটে ফেলা হবে ভাইয়েরা আমার আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আজকে হরতাল অবরোধ এগুলো মুসলিমদের কাজ না একটু পারি যে রোগের যে ঔষধ সে রোগের সেই ঔষধ প্রয়োগ করতে হবে আপনারা জানেন ক্যান্সার রোগ হয়েছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল ক্যান্সার হয়েছে অপারেশন করতে হবে একে মলম দিলে চলবে অ্যান্টিবায়োটিক দিলে চলবে ডাক্তার বলে দিল সে বাড়ি গিয়ে গরু বিক্রি করছে জমি বিক্রি করছে এরপরে ডাক্তারকে টাকা দিচ্ছে ডাক্তার রুগীটাকে অপারেশন রুমে নিয়ে গেল এরপরে অপারেশন করে ওই অঙ্গটাকে বিচ্ছিন্ন করা হলো আজ পর্যন্ত কোনো পাগলে অভিযোগ করে না মিছিল করে না প্রতিবাদ করে না ডাক্তার কেন তার রুমে নিয়ে একটা লোকের অঙ্গহানি করলো কেন কাটাছিড়া করলো কারণ সকলেই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে এটা যদি কাটা হয় তাহলে বাকি অঙ্গ ঠিক থাকবে এই অঙ্গ না কাটলে বাকি অঙ্গটাও পচে যাবে ঠিক তেমনি ভাবে যুগে যুগে এই পৃথিবীতে যখনই কোনো ক্যান্সার এসেছে ডাক্তার যেরকম তার অপারেশন রুমে গিয়ে ক্যান্সারের চিকিৎসা করে ডাক্তার একটা বডি নিয়ে চিন্তা করে একটা ব্যক্তি নিয়ে চিন্তা করে মুসলিম জাতি গোটা দুনিয়া একটা অপারেশন রুম গোটা দুনিয়ার মানব জাতি একটা দেহ সমতুল্য এই মানব জাতির মধ্যে যে অংশ নাস্তিক হয়ে যায় মোরতাদ হয়ে যায় ক্যান্সার হয়ে যায় তাদের জন্য একমাত্র শাস্তি নির্ধারণ করে অপারেশন করা কেতাল করে তাদেরকে হত্যা করে দেওয়া বিস্তারিত আলোচনা গত জমায় করেছি এবং উন্মুক্ত তরবারি নামক বই আছে নিয়ে যাবেন বিস্তারিত দলিল প্রমাণ সহ দলিল দেওয়া আছে ভাইরা আমার সেই চিকিৎসা বাদ দিয়ে এহুদি খ্রিস্টানদের তরিকা হচ্ছে হরতাল করা মশাল মিছিল করা এগুলো হিন্দুদের থেকে আগমন হয়েছে এগুলোর ইতিহাস পড়লে আপনারা জানবেন যখন হনুমান হিন্দুদের কাহিনী লঙ্কা আক্রমণ করল তখন রাবণের পুরি পারল না তখন হনুমানের লেজে আগুন লাগাই দিয়েছিল ওখান থেকে মশাল মিছিল প্রচলন হয়েছে এই সমস্ত বেহুদা কাহিনী হরতাল দিয়ে মানুষের রাস্তা অবরোধ করা হয় গাড়ি ভাঙচুর করা হয় আমি পরিষ্কার বলছি ইসলামে এসব বিষয়গুলো ক্লিয়ার করা আছে এবার শুনুন রাস্তায় বসাও নিষেধাচ্ছে আবু সাইদ খুদির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা একবার রাস্তায় বসে গল্প করছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সেখান দিয়ে যাচ্ছিলেন কালাইয়াকুমাল জুলুস আলা তারিকুরকাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন খবরদার তোমরা রাস্তায় বসা থেকে পরহেজ করে বেঁচে থাকো রাস্তায় বসো না فقالوا ما لنا بد انما هي مجالسنا نتحدث فيها সাহাবা একরাম বললেন যে আমাদের এছাড়া উপায় নেই আমাদের আর কোনো জায়গা নেই আমরা এখানে বসে একটু কথাবার্তা বলি আল্লাহ রসুল সাল্লাম বলেন কলা ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিস যখন তোমাদের বসার ছাড়া কোনো উপায় নেই হক্কাহা তোমরা তাহলে রাস্তার হক আদায় করো কালু আমা হক উত্তরিক সাহাবা একরাম বললেন রাস্তার হক বলতে কি বুঝায় কাল আব্দুল বসর আল্লাহর রসুল সাল্লাম বলেন চক্ষু সংযত রাখো রাস্তা দিয়ে মেয়ে লোকেরা হেঁটে যাবে ওদের দিকে তাকাবে না অন্যায় জিনিস দেখবে না ওয়াকাফুল আদা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া অরাদ্দুসালাম সালামের জবাব দেওয়া ওয়াল আমরু বিল আর নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ করা অসৎ কাজকে নিষেধ করা এগুলো রাস্তার হক হাদিসটা সহি বুখারির দুই হাজার চারশো পঁয়ষট্টি আবু দাউদের চার হাজার আটশো সতেরো মোস্তাদে আহমাদের এগারো হাজার তিনশো নয় এগারো হাজার তিনশো হ্যাঁ, এগারো হাজার তিনশো নয় এরকম বাই হাকিম তেরো হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিস তিরমিজির দুই হাজার সাতশো ছাব্বিশ নম্বর হাদিস মুসনাদে আহমাদের আঠারো হাজার পাঁচশো উনসত্তর নম্বর হাদিস পরিষ্কার বলা হলো আরো একটা হাদিসে বলা হয়েছে আল্লাহর রসুল সাল আলাই সাল্লামকে জিজ্ঞেস করা হলো রাস্তার হক কি উত্তরে বাড়িয়ে দেন সালাম সালামের জবাব দাও অকুদ্দুল বছর চক্ষু সংযত রাখো ও আরশিদুস সাহেল পথ জিজ্ঞেস করে যারা তাদের পথ প্রদর্শন করো ওয়া আমারু বিল মারুফ সৎ কাজ আদেশ করো ওয়ান হাওয়ানিল মুনকার অসৎ কাজ থেকে বারণ করো এগারো হাজার পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস মুস্তাদে আহমদের পরিষ্কার হয়ে গেল রাস্তায় বসা পর্যন্ত যেখানে নিষেধ করা হয়েছে সেখানে হরতাল দিয়ে মানুষের সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া ইসলাম সমর্থন করে না এমনি ভাবে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনামা রজুলুন ইয়ামশি বিতরিকিন একজন লোক রাস্তা দিয়ে চলছিল ওয়াজাদা গুসনা শাক শৌকিন আলা তারিখ একটা কাটাদার ডাল রাস্তায় পড়েছিল সে পাইল ফাআখারাহু এটা সে সরিয়ে দিল ফাশাকারাল্লাহু লাহু আল্লাহ তাআলা তার এই কাজটাকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন ফাগফর আল্লাহু আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিয়েছেন সহি বুখারি পাঁচশো বাষট্টি নম্বর হাদিস এবং দুই হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস সহি মুসলিমের পাঁচ হাজার উনপঞ্চাশ নম্বর হাদিস এবং ছয় হাজার আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিস মোয়াত্তার দুইশো তিরানব্বই নম্বর হাদিস মোসনাদে আমাদের দশ হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিস এমনিভাবে আপনারা জানেন প্রসিদ্ধ হাদিস আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন আল ঈমান বিদউ ওয়া সাবউনা শুবাতান ঈমানের 70 উপরে শাখা আছে ফাআফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া আর সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া হাদিসটা আছে সহি মুসলিমের একশো বাষট্টি নম্বর হাদিস তিরমিজির দুই হাজার ছয়শো চোদ্দ নম্বর হাদিস আবু দাউদের চার হাজার ছয়শো আটাত্তর নম্বর হাদিস পরিষ্কার হয়ে গেল যেখানে কষ্টদায়ক বস্তু পর্যন্ত রাস্তা থেকে সরাতে বলা হয় সেখানে রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ ইসলাম দেয়নি এমনি ভাবে কোরআনের আর একটা মূলনীতি আছে হরতালের মাধ্যমে অন্যায় করে একদল শাসক গোষ্ঠী এবং তাদের পা চাটা একদল এক শ্রেণীর পুলিশ গোষ্ঠী আর শাস্তি ভোগ করে জনগণ পাবলিক সাধারণ দিন মজুর রিক্সাওয়ালা কোরআন পরিষ্কার বলছে সুরান আম ছয় নম্বর সুরার একশো চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা একজনের বোঝা আর একজনে বহন করবে না এই আয়াতটা কোরআনে বহু জায়গায় আছে আনামের ছয় নাম্বার সুরার একশো চৌষট্টি নাম্বার আয়াত সুরায় বনি ইসরাইল সতেরো নাম্বার সুরার পনেরো নাম্বার আয়াত সুরায় ফাতের পঁয়ত্রিশ নম্বর সুরার আঠারো নম্বর আয়াত সুরায় জুমার উনচল্লিশ নম্বর সুরার সাত নম্বর আয়াত এই সব জায়গায় বলা আছে একজন অন্যায় করেছে তার অন্যায়ের বোঝা অন্য একজন বহন করবে না এটাই ইসলামের মূল নীতি বোঝা গেল অন্যায় যারা করেছে তোমরা তাদের বিরুদ্ধে ইসলামের নির্দেশ অনুযায়ী সশস্ত্র যুদ্ধ করো সেটা বাদ দিয়ে তাদের ধারে কাছেও যেতে পারে না বরং হরতাল ওদের সুবিধা হয় হরতালে ওরা আরামে বসে গল্প করে আর টিভি দেখে আর রাস্তার গরিবেরা মার খায় ভাইরা আমার হরতালে সবচেয়ে আর একটা জঘন্য কাজ করা হচ্ছে বর্তমানে মহিলাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে কোরআন পরিষ্কার হুকুম দিয়েছে সুরা হাজাব তেত্রিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অকর্ণাফি বুয়ুতি কুন্না ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা খবরদার মহিলারা তোমরা ঘরে অবস্থান করবে তোমরা জাহিলি যুগের নারীদের মতো বেহায়াপনা অশ্লীল বেপর্দা হয়ে বের হবে না সুরায় নেশা চার নাম্বার সুরার চৌত্রিশ নাম্বারে বলা হয়েছে আর রিজালু কওয়ামুন আলান নিসা পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্ব করবে ক্ষমতা চালাবে কারা এখন যদি কোন এক নারীকে সরিয়ে আর এক নারীকে বসাবার জন্য আন্দোলন করা হয় আমাকে যারা প্রশ্ন করেছেন পরিষ্কার জানিয়ে দিচ্ছি তাহলে এটা দেহাত্ম দূরে দূরের কথা কোরআন সন্না বিরোধী কাজ হবে বোখারি শরীফে আল্লাহ রসুল সাল্লাম থেকে বর্ণিত আছে যখন তিনি শুনতে পারলেন পারস্যের সম্রাট কেসরা তার মেয়ে তাকে হত্যা করা হয়েছে এরপরে তার মেয়েকে ক্ষমতার মসনাদে বসানো হয়েছে আল্লাহ রসুল সালাম তখন বলছেন লাইফলিহা কৌমুন ওয়াল্লাহ আমরাহুম ইলা ইমরাতিন ওই জাতি কখনো সফল হবে না যখন তারা তাদের নেতৃত্ব কোনো মহিলাদের হাতে অর্পণ করে হাদিসটা আছে সহি বুখারি চার হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস সাত হাজার নিরানব্বই নম্বর হাদিস সুনানে তিরমিজির দুই হাজার দুইশো বাষট্টি নম্বর হাদিস নাসাইর পাঁচ হাজার চারশো তিন নম্বর হাদিস মুস্তাদে আহমাদের বিশ হাজার চারশো দুই নম্বর হাদিস এবং বিশ হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস সুনানে কোবরা বাই হাকির পাঁচ হাজার তিনশো বত্রিশ নম্বর হাদিস পরিষ্কার হয়ে গেল ইসলাম কোন নারী নেতৃত্ব মানে না কোরআনে নারী নেতৃত্ব স্বীকার করে না হাদিস স্বীকার করে না যদি সেই নারী নেতৃত্বের জন্য যুদ্ধ করা হয় মিছিল মিটিং করা হয় পিকেটিং করা হয় তাহলে যারা প্রশ্ন করেছে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি এটা জেহাদ তো নয় বরং ইসলামের জেহাদ কিনে তুচ্ছ করা তাশ্চিল্য করার মতো বসতে হবে এরপরে হরতালে জ্বালাও পড়াও পিকেটিং সাধারণ মুসলিমদের বাড়িঘর দোকানপাট গাড়ি ভঙ্গ করা যায় কিনা আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বিদায় হজের ভাষণে সাহাবা একরামদের জিজ্ঞেস করছেন ও আমার সাহাবিরা বলো আজকের এই দিনটা কোন দিন সাহাবিরা মনে করলেন বোধ দিনের নাম বদলাবেন ওই যে ক্ষমতা আসলে নাম বদলায় কেবল দেখেন না দেশে নাম বদলায় ক্ষমতায় একদল আসতে দেখবেন নাম সব হুড়হুড় করে বদলে গেল সাহাবায়ে কেরাম মনে করলেন নাম পরিবর্তন করবে মনে হয় সবাই জানেন যে ইয়মে নাহার এটা ছিল কোরবানির দিন মিনায় ভাষণ সাহাবাগান চুপ থাকলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলছেন আলাইসা ইয়মান নাহার আজকের এই দিনটা কি ইয়মে নাহার নয় কোরবানির দিন নয় সাহাবা বলেন বালা আবার প্রশ্ন করলেন ফাইয়ু শাহরিন হাদা এই শহরটা কোন শহর এই মাসটা কোন মাস শাহর মানে মাস এখানে সাহাবা একরাম চুপ থাকলেন মনে করলেন বোধহয় মাসের নাম পরিবর্তন করে দিবেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন আলাই হিসাবে দিল হেজ্জা এটা কি জিলহজ মাস নয় করলেন আব্বালা আমরা বললাম অবশ্যই আবার বললেন আজকের এই দিনটি কোন দিন স্থানটি কোন দিন কোন স্থান এরপরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফাইন্না দিমা আথুম আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারামুন জেনে রাখো হে মুসলিম জাতি তোমাদের রক্ত তোমাদের মাল তোমাদের মান মর্যাদা একে অপরের জন্য এভাবে হারাম করা হলো যেমন আজকের এই দিন আজকের এই মাস আজকের এই শহর যেমন পবিত্র এমনি ভাবে মুসলিম জাতির যান মালের এরকম নিরাপত্তা দেওয়া হলো তাহলে সেই সাধারণ মানুষদের রিক্সাওয়ালাদের গাড়ি ভাঙ্গা যায় না হারাম দিন কায়েমের জন্য হারাম কাজ করলে সব না গুণ হবে আর উল্টো ভাইয়েরা আমার তারপরে আরো একটি বিষয় এ হাদিসটা আছে সহি বুখারির এক হাজার পাঁচ শুধু সাতষট্টি আবার সতেরোশো উনপঞ্চল্লিশ নম্বর হাদিস মুসলিম শরীফে আছে তিন হাজার নয় নম্বর হাদিস চার হাজার চারশো আটাত্তর নম্বর হাদিস চার হাজার চারশো আশি নম্বর হাদিস তিরমিজির তিন হাজার সাতাশি নম্বর হাদিস এবনে মাজার তিন হাজার নয়শো একত্রিশ নম্বর হাদিস এখানে পরিষ্কার বলা হয়েছে যে মুসলিমদের যান মুসলিমদের মাল মুসলিমদের মান মর্যাদা ঠিক ওই রকম ভাবে পবিত্র এবং হারাম যেরকম সাহারে দিলহজ্জা দিলহাজ মাসের কোরবানের দিন ওই আরাফাতের ময়দান মিনার ময়দানে হারাম ঘোষণা করা হয়েছে এখানে আরো একটি বিষয় লক্ষণীয় আমেরিকান দূতাবাসের একটি গাড়ি ভাঙচুর করা হলো আগুন পুড়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া হলো ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তাব করা হলো অথচ মুসলমানদের গাড়ি ভাঙলে সেখানে দুঃখ প্রকাশ করা হয় না এটা কি দ্বিমুখী নীতি নয় অথচ ব্যাপারটা ছিল উল্টা আল্লাহ তালা কোরআনে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم সুরায় ফাতাহ আটচল্লিশ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল্লাহ এবং তার সঙ্গী সাহাবি যারা আছেন আসিদ্দা ওয়ালাল তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর রুহামা ও বাইনাহুম কিন্তু পরস্পরে তারা ফুলের ন্যায় সুকোমল সুরিন তার মমিনদের প্রতি হওয়া দরকার ছিল আপন কুফফারদের হওয়া দরকার কঠোর কিন্তু কুফফারদের কাছে তারা গল্লকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল ক্ষমা চাইল কোরআন আরো বলছে সুরায় তহবা নয় নাম্বার সুরার তেহাত্তর নাম্বার আটালা বলছেন ইয়া ইউহান নবিয়ু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম হে নবী আপনি কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন অগলুজ আলাইহিম এবং তাদের বিরুদ্ধে কঠোর হন সুরা তওবা 73 নম্বর আয়াত এরকম ভাবে কোরআনের সুরায় তবার একশো তেইশ নম্বরে বলা হয়েছে তোমার তোমরা যুদ্ধ করো কেতাল করো এই সমস্ত কাফেরদের বিরুদ্ধে যারা তোমাদের আশপাশে রয়েছে তোমাদের বাড়ির পাশে রয়েছে যুদ্ধ করার জন্য আফগানিস্তান যাওয়া দরকার নেই পাকিস্তান যাওয়া দরকার নেই বার্মা দেওয়া দরকার নেই বার্মা পাকিস্তান আফগানিস্তান গিয়ে সোমালিয়া গিয়ে আর ইয়ামান গিয়ে আর সুরিয়া গিয়ে তুমি যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তার চেয়ে মারাত্মক এবং ভয়ঙ্কর কাগজ তোমার দেশে আছে আল্লাহ নির্দেশ করেছেন কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার তোমরা যুদ্ধ করো ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে যে কাফেররা তোমাদের সঙ্গে মিশে আছে তোমাদের বাড়ির পাশে তোমাদের গ্রামে তোমাদের দেশে আশপাশে ঘুরঘুর করছে এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো তোরা তো একশো তেইশ নম্বর আয়াত সুতরাং যারা জেহাদ করতে চাও যুদ্ধ করতে চাও মোটে কাফের খুঁজে পাও না আজকে কাফের চিহ্নিত করে দেওয়া হয়েছে ভাইরা আমার আল্লাহ সুবাহ এরপর হরতালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কি আমেরিকান দূতাবাসের সামনে জাতিসংঘের অফিসের সামনে অথবা ব্রিটেনের সেই ব্রিটিশ হাউস অফ লর সামনে প্লে প্রদর্শন করছে তার মানে হচ্ছে ও কুফাররা তোমরা দেখো আমাদের দেশে আমাদের উপর নির্যাতন হচ্ছে পারলে আমাদের সাহায্য করো এই তো অর্থ নাকি কুফফারদের কাছে সাহায্য দেওয়া জায়েজ না হারাম কোরআন পরিষ্কার বলে দিয়েছে সুরা মায়েরা পাঁচ নম্বর সুরার একান্ন নম্বর আয়াতে বন্ধু বানাইও না ওরা বরং একে অপরের বন্ধু একে অপরের মুরব্বি একে অভিভাবক মিনকুম মিনহুম তোমাদের মধ্য থেকে যারা ইহুদি খ্রিস্টানদেরকে মুরব্বি বানাবে অভিভাবক বানাবে বন্ধু বানাবে মিনহুম সে ওদেরই একজন তাহলে কুফফারদের সামনে প্লে কার্ড দেখাবার কি অর্থ দাঁড়ায় এই জন্য আমি বলছি জেহাদের অর্থ কি পরিষ্কার বুঝো জেহাদের অর্থ পরিবর্তন করো না আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল এই মিছিল মিটিং পিকেটিং এগুলোর নাম জেহাদ নয় আল্লাহর নবীকে জিজ্ঞেস করা অমাল জেহাদ জেহাদ কি জিনিস قال أن تقاتل الكفار إذا لقيتهم আল্লাহ রসুল পরিষ্কার করে দিয়েছেন কোন সুফির ব্যাখ্যার জন্য নয় কোন মুফতি মহাদ্দেশের ব্যাখ্যার জন্য রাখেন নাই আল্লাহ রসুল পরিষ্কার করে দেন জেহাদ কাকে বলে প্রশ্ন করা হয়েছে আমাল জেহাদু জেহাদ কি জিনিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন যখন তুমি কাফেরদের সামনাসামনি হবে তাদের মুখোমুখি হবে তখন তাদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার নাম হল জেহাদ জেহাদের ব্যাখ্যা দিয়েছেন কে আল্লাহ রসুল নিজে এরপরে আর জেহাদের মানি পিকেটিং নয় জেহাদের মানি মিছিল নয় জেহাদের মানি গাড়ি ভাঙচুর নয় হাদিসটা আছে জামিউল হাদিস দশ হাজার একশো চৌচল্লিশ মুস্তাদে আহমদের সতেরো হাজার সাতাইশ যে হাদিসটা আছে এবার হাদিসটা সহি সুতরাং যদি সত্যিকার অর্থে জেহাদ করতে চাও তাহলে আর মিছিল মিটিং গাড়ি ভাঙচুর হরতাল নয় যে সমস্ত নাস্তিক মোর্তাদেরা যে সমস্ত কুফারেরা আজকে আসলার দিনকে পরিবর্তন করছে পাঠ্য বইয়ের মধ্যে নাস্তিকতা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার জন্য মাঠে নেমে যাবেন সাহ ভাইয়েরা আমার এজন্য যুদ্ধ করা যাবে এবং যে সমস্ত পুলিশ সব পুলিশ বলছি না পুলিশের মধ্যে অনেক লোক আছে তারা ইসলামকে সমর্থন করে কিন্তু যেই পুলিশগুলো আপনারা জানেন বর্তমানে বিভিন্ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি প্রশাসনের গুরুত্বপূর্ণ যতগুলো পদ আছে সবগুলো পদে হিন্দুদেরকে বসিয়ে দেওয়া হয়েছে অথবা নামে মুসলিম কিন্তু নাস্তিক এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে এরা মুসলিমদের উপরে অহরহ গুলি চালাচ্ছে আমার ভাইয়েরা এরকম যারা গুলি চালাচ্ছে কোরআন পরিষ্কার হুকুম দিয়েছে সুরায় হজ বাইশ নম্বর সুরার উনচল্লিশ নম্বর তারা বলছেন উদিন যাদের উপর জুলুম করা হয়েছে যাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে আল্লাহ পারমিশন দিয়েছে তাদেরকে যুদ্ধ করো কেতাল করো করে যুদ্ধ করো সুতরাং আমি বলবো হরতাল দিয়ে সরাসরি আল্লাহর নির্দেশ মতো এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো সাহায্য করা মালিককে আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন অন্য ইন্নাল্লাহ আলা নাসরিহিম কাদির আল্লাহ তারা এদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন আল্লাহ তারা যুদ্ধ করতে বলেছেন সুরায় আবার উনত্রিশ নম্বর আয়াতে ওদের বিরুদ্ধে যারা হালালকে হারাম করে হারামকে হালাল করে কোরআনে পরিষ্কার আয়াত কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির তোমরা যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ঈমান রাখে না আল্লাহর উপর পূর্ণ আস্থা তুলে দিয়েছে ওয়ালা বিল ইয়াউমিল আখির পরকালে বিশ্বাস করে না ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু আর আল্লাহ যা হারাম করেছেন আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো সুতরাং যারা দেবীর নামে পশু জবাই করা উৎসর্গকৃত পশুকে হালাল বলেছে ও আমার জাতি আল্লাহর এই বাণী পরিষ্কার বলছে আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না তোমরা ওদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো হুকুম দিয়েছেন কে জগতে ইসলামের জন্য কাজ করো তাহলে আল্লাহর এই বিধান মতো সশস্ত্র যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ো এই জন্য প্রস্তুতির প্রয়োজন আছে সামার্থের প্রয়োজন আছে সুরা আনফাল আট নাম্বার সুরা ষাট নাম্বার আল্লাহ বলছেন ওয়াইদুল আহম্মস্তাতাতুম মিন তোমরা তোমাদের শক্তি সামর্থ্য শক্তি অর্জন করো এটা ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলা ইন্নাল কুওয়াতার রমি কুয়াত হচ্ছে নিক্ষেপ করা শিখো হাদিসটা আছে মুসলিমের পাঁচ হাজার পঞ্চান্ন তিরমিজির তিন হাজার তিরাশি আবু দাউদের দুই হাজার পাঁচশো ষোলো মুস্তাদ আহমদের সতেরো হাজার চারশো বত্রিশ মেসকাতের তিন হাজার আটশো একষট্টি নম্বর হাদিস আল্লাহ সুবহান পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই কুফারেরা তোমাদেরকে অস্ত্র দিতে চায় না তোমাদের হাতে অস্ত্র দেখলে কয় সন্ত্রাসী তোমাদেরকে নিরস্ত্র করতে চায় ওদের কর্মসূচি কোরআন পরিষ্কার বলে দিয়েছে সুরায় আন্নেসা চার নম্বর সুরার একশো দুই নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালিয়া হুজু হেজরাহুম ও আসলিহাতাহুম মমিনরা যেন তাদের বাঁচার পদ্ধতি এবং অস্ত্র হাতে তুলে নেয় ওয়াদ্দাল্লাদিনা কাফারু নিশ্চয়ই কাফেররা চায় যেন তোমরা তোমাদের অস্ত্রগুলো অমনোযোগী হয়ে অস্ত্রগুলো ভুলে যাও নিরস্ত্র হয়ে যাও আল্লাহ পরিষ্কার বলেছেন কাফারু কাফেররা চায় কাফেররা ইচ্ছা পোষণ করে লাউ তাগফুলু আন আসলিহাতিকুম যেন তোমরা তোমাদের অস্ত্র থেকে বিমুখ হয়ে যাও অস্ত্র না থাকে লাউ ফুলু না আন হাতিকুম এই জন্য আল্লাহ তাআলা সূরা নেসার 71 নম্বরে বলেছেন আমানু হে ইমানদারগণ তোমরা তোমাদের বাঁচার জন্য অস্ত্র হাতে নাও ফানফিরু সুবাতিনা বিনফিরু জামিয়া এরপরে ঐক্যবদ্ধ হয়ে অথবা ভিন্ন ভিন্ন হামলা চালাও বোঝা গেল কোরআনে গুপ্ত হামলা এবং চোরাগুপ্ত হামলা গেরিলা যুদ্ধ করার প্রশিক্ষণ দিয়েছে সুতরাং যার যেভাবে শক্তি আছে সেইভাবে যুদ্ধ করতে হবে কোরআন আরো বলেছে কোরআন পরিষ্কার বলে দিয়েছে রিক্সাওয়ালাদেরকে নয় গাড়ি ভাঙচুর নয় কোরআন বলছে যারা তোমাদের দিনের মধ্যে কটাক্ষ করেছে দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে কুফুর তোমরা কাফের লিডারদের বিরুদ্ধে ইমামদের বিরুদ্ধে যুদ্ধ করো আইম্মাতাল কুফুর এই কুফুরের লিডার যারা নেতৃত্ব দেয় যারা তোমরা সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে হুকুম দিয়েছেন কে শুধু এ পর্যন্তই না এরপরে সুরায় আন্নেসা চার নাম্বার সুরার ছিয়াত্তর নাম্বারে বলা হয়েছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ওয়াল্লাযীনা কাফারু আর যারা কাফের ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ওরা তাগুতের রাস্তায় যুদ্ধ করে ফাকাতিলু আউলিয়া শয়তান ও মুমিনরা তোমরা শয়তানের ওলিদের সঙ্গে যুদ্ধ করো আউলিয়া শয়তান শয়তানের অভিভাবক শয়তানের অলি শয়তানের মুরব্বীদের সঙ্গে কি করতে হবে যুদ্ধ করতে হবে তাই আজকের বক্তব্য ছিল হরতাল ছাড়ো অস্ত্র ধরো নব্য বাদামি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন